بوك تو باتشي خمسة وثمانون خمسة وثمانون أوتيت كال أك أسئلة الماضي واحد أسئلة الماضي واحد আপনি কতটা পান করেছেন كم شربت؟ كم شربت؟ আপনি কত কাজ করেছেন كم اشتغلت؟ كم اشتغلت؟ আপনি কত লিখেছেন كم كتبت؟ كم كتبت؟ আপনি কিভাবে ঘুমিয়েছিলেন كيف نمت؟ كيف نمت؟ আপনি কিভাবে পরীক্ষায় পাশ করেছিলেন كيف نجحت في الامتحان؟ كيف نجحت في الامتحان؟ আপনি কিভাবে রাস্তা খুঁজে পেলেন كيف وجدت الطريق؟ كيف وجدت الطريق؟ আপনি কার সাথে কথা বলছিলেন مع من تكلمت؟ مع من تكلمت؟ আপনি কার সাথে দেখা করেছিলেন مع من تواعدت؟ مع من تواعدت؟ আপনি কার সাথে আপনার জন্মদিন পালন করেছিলেন مع من احتفلت بعيد ميلادك؟ مع من احتفلت بعيد ميلادك؟ আপনি কোথায় ছিলেন أين كنت؟ أين كنت؟ আপনি কোথায় থাকতেন أين كنت تسكن؟ أين كنت تسكن؟ আপনি কোথায় কাজ করেছেন أين كنت تشتغل؟ أين كنت تشتغل؟ আপনি কি পরামর্শ দিয়েছেন بماذا نصحت؟ ماذا نصحت؟ আপনি কি খেয়েছেন ماذا أكلت؟ ماذا أكلت؟ আপনি কি অভিজ্ঞতা লাভ করেছেন ما الذي عرفته عن التجربة؟ ما الذي عرفته عن تجربة؟ আপনি কত দ্রুত গাড়ি চালিয়েছেন كم كانت سرعتك في السير؟ كم كانت سرعتك في السير؟ আপনি কতক্ষণ ধরে বিমানে যাত্রা করেছেন كم مدة طيرانك؟ كم مدة طيرانك؟ আপনি কত উঁচু পর্যন্ত লাফ দিয়েছেন كم الارتفاع الذي قفزته؟ كم الارتفاع الذي قفزته؟